নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো ইমানের উপর আঘাত কেন করে যাও অযথাই করে যাও অযথাই করে যাও অযথাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার সেকুলারিজম নাস্তিকতা পারণা দিতে মুক্তি পারণা দিতে মুক্তি পারণা দিতে মুক্তি ইসলামী রীতি নীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারিজম নাস্তিকতা পারণা দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার